অগ্রপথিক মুজাহিদ দল আল্লাহু আকবর তাকবীর দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল অগ্রপথিক মুজাহিদ দল আল্লাহু আকবার তাকবীর দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল মোরা উচ্ছল মোরা চঞ্চল মোরা উচ্ছল মোরা চঞ্চল মোরা হাস্যোজ্জ্বল কিছু সংমিশ্রণ মোরা উচ্চল মোরা চঞ্চল মোরা হাস্যোজ্জ্বল কিছু সংমিশ্রণ মোরা উচ্চল মোরা চঞ্চল মোরা হাস্যোজ্জ্বল কিছু সংমিশ্রণ গর্ব মোরা ইসলামী সমাজ গর্ব মোরা ইসলামী সমাজ তাগুতি সমাজকে ভেঙে আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল অগ্রপতি মুজাহিদ দল আল্লাহ আকবর তাকবীর বল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল মোরা জিহাদ করি মোরা মারিও মরি মোরা জিহাদ করি মোরা মারিও মরি মোরা জীবন বিলিয়ে দিয়ে যুদ্ধ করি মোরা জিহাদ করি মোরা মারিয়া মরি মোরা জীবন বিলিয়ে দিয়ে যুদ্ধ করি মোরা জিহাদ করি মোরা মারিয়া মরি মোরা জীবন বিলিয়ে দিয়ে যুদ্ধ করি বাঁচলে গাজী হব মরলে শহীদ বাঁচলে গাজী হব মরলে শহীদ বজ্র কদমে এগিয়ে চল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল অগ্রপথিক মুজাহিদ দল আল্লাহু আকবার তাকবীর বল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল অগ্রপথিক মুজাহিদ দল আল্লাহু আকবার তাকবীর বল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল